ইবনু শিহাব রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমার কাছে উরুয়া রহমতুল্লা আলাহি বলেছেন যে তিনি আয়সা রাজিল্লাহ তালাহা এর কাছে অর্থাৎ যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না সুরান নিসা আয়াত নম্বর তিন এ আয়াতের মর্ম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন হে ভাগ্নে এ আয়াত ওইসব ইয়াতিম বালিকাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে যারা কোনো অভিভাবকের তত্ত্বাবধানে আছে আর অভিভাবক তার ধন সম্পদ ও সৌন্দর্যের প্রতি আসক্ত কিন্তু বিয়ের পর মাহর দিতে অনিচ্ছুক এরকম অভিভাবককে ওই ইয়াতিম বালিকাদের বিয়ে বন্ধনে আবদ্ধ করতে নিষেধ করা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা ইনসাফের সঙ্গে পূর্ণ মাহর তাদেরকে দিয়ে দেয় এবং এদেরকে ছাড়া অন্যদের বিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে আইসা রদিল্লাহ তাল্না বলেন পরবর্তীকালে লোকেরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে এ বিষয়ে জিজ্ঞেস করলে আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেন অর্থাৎ আর লোকে তোমার নিকট নারীদের বিষয়ে ব্যবস্থা জানতে চায় বলো আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে ব্যবস্থা জানাচ্ছেন এবং ইয়াতিম নারী সম্পর্কে যাদের তোমরা মাহর প্রদান করো না অথচ তোমরা তাদেরকে বিয়ে করতে চাও এবং অসহায় শিশুদের সম্বন্ধে ও ইয়াতিমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে যা কিতাবে তোমাদেরকে শোনানো হয় তাও পরিষ্কারভাবে জানিয়ে দেন সেই হুকুমগুলো যা ইয়াতিম মেয়েদের সম্পর্কে তাদের হক তোমরা সঠিকভাবে আদায় করো না যাদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ করার কোনো আগ্রহ তোমাদের নেই সুরান নিসা আয়াত নম্বর একশো সাতাশ ইয়াতিম বালিকারা যখন সুন্দরী এবং ধনবতী হয় তখন অভিভাবকগণ তার বংশমর্যাদা রক্ষা এবং বিয়ে বন্ধনে আবদ্ধ করার জন্য আগ্রহ প্রকাশ করত তারা এদের পূর্ণ মাহর আদায় না করা পর্যন্ত বিয়ে করতে পারে না আর তারা যদি এদের ধন সম্পদ এবং সৌন্দর্যের অভাবের কারণে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী না হতো তাহলে তারা এদের ব্যতীত অন্য মহিলাদের বিয়ে করত সুতরাং যখন তারা এদের মধ্যে স্বার্থ পেত না তখন তাদের বাদ দিত এ কারণে তাদেরকে স্বার্থের বেলায় পূর্ণ মাহুর আদায় করা ব্যতীত বিয়ে করতে নিষেধ করা হয়